বাপকে কিছু স্মরণীয় ছেলেদের কাছে রেখে যেতে হয় আমার পিতা আমার নিজের পিতার কথা বলছি আমার পিতা আরবি অক্ষর চিনতেন কোন রকম করে কোরআন মাজিদ পড়তে পারতেন বাংলা অক্ষর চিনতেন না আমার আব্বার একটা কথা আমি যখন তখন বলি যে আমার আব্বা আমাকে বলতেন বেটা যদি জমি জায়গায় কাজ করতে হয় তাহলে আমার পরে আমার জীবদ্দশায় কোনো জায়গাতে কাজ করতে যেতে হবে না তোমাকে যদি কাজ করাই লাগে তাহলে আমার পরে এখন গরু বাঁধা থাকে ওকে খোঁটা বলি আমরা সেটা বুঝেন কিনে আপনারা তো গরু বাঁধা আছে তা আমরা গরুটা খুলে নিয়ে আর এক জায়গায় বাঁধতে গেছি তখন আমার আব্বা বলছেন না বেটা ওটাও আমি করব ওটা আমি করি তার মানে সব কাজগুলি সাংসারিক আমি করি তোমাদের যদি সংসার করা লাগে তাহলে আমার পরে করিও তোমাদের যদি জমি চাষ করা লাগে তাহলে আমার পরে করিও আমার জীবদ্দশায় কাজ করতে যেতে হবে না তাহলে আমার আব্বা চাচ্ছিলেন যে তোমার কাজ হলো কি পড়াশোনা করা করোন হাদিস শিখান এটাই আমার আব্বা আমার সাথে সাথে অনেক পথ আসতেন তারপরে ফিরে যেতেন দেখতাম আমি খেয়াল করে যে চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে ছেলে রেখে ফিরে যাওয়া কেমন ঠেলা ওটা তো আমি বুঝতে পারতাম না এখন ছেলেকে আমি মিশরে রেখে আসলাম তখন আমি বুঝতে পারছি ছেলে রেখে আসা কেমন ঠেলা আমি এখন বুঝতে পারছি ও এই জন্য আমার আব্বা ফিরে গেলে চোখের পানি ঝরতো এটা আমি বুঝতে পারতাম না এখন তো আর বাচ্চারা বাড়ি থেকে বের হয়ে চলে যাই গাড়িতে চলে যাই ওটা তারা আমি বুঝতে পারি না এখন রেখে এসে বুঝতে পারছি যে এটা কেমন কঠিন কাজ এখন আমি আমার আব্বারটা ফিরিয়ে ধরছি যে এই জন্যই আমার আব্বা কান্নাকাটি করতে ছেলে মেয়ের জন্য কি রেখে যাচ্ছেন তাকে কি শিখিয়ে যাচ্ছেন আপনার জন্য কি করতে পারে কি করবে তিনটে কথা তিনি বলেছেন ছেলে মেয়ের পিছনে খরচ করো লাঠি দিয়ে ঠিক করো আল্লাহর ভয় দেখাও বাক্য তো তিনটে আপনি কি করবেন এক ছেলেমেয়ের পিছনে খরচ করো প্রয়োজনে ভিক্ষা করে ছেলে ভিক্ষা করবে না দুই লাঠি দিয়ে ঠিক করো তিন আল্লাহর ভয় দেখাও নিজেই বুঝলাম না আল্লাহর ভয় কি আমি ছেলে মেয়েকে আল্লাহর ভয় কি দেখাবো